তৃতীয় খণ্ড শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ চিন্ময়ী মূর্তি ধ্যান মাতৃধ্যান ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেজেতে মণি বসিয়া আছেন তাহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তোমার পূজার ছুটি হয়েছে মণি বলিলেন আজ্ঞা হাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিছিলাম শ্রীরামকৃষ্ণ বলিলেন বলো কি গো মণি বলিলেন দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন কি বলো দেখি মণি বলিলেন কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না এইখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মণি বলিলেন আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো নরেন্দ্রর কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন ঠাকুর মনীষ্যহিত আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মণি বলিলেন আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ বললেন দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মণি বলিলেন মাটির এই সব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ বলিলেন কেন চিন্ময়ী মূর্তি মণি আজ্ঞা তাহলেও তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ তিনি অর্থাৎ মা গুরু ব্রহ্মময়ী স্বরূপা মণি চুপ করিয়া আছেন কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন আজ্ঞা নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া বলিলেন ও কিরূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ বললেন কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দাঁড়ের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্দুকের তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই